রাসুল আল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম জা দাত ইয়ম ওয়াল বুশরা ফি ওজহে فقلنا إنا لنرى البشرى إنا لنرى البشرى في وجهك فقال إنه أتاني الملك فقال يا محمد إن ربك يقول أما يرضيك أنه لا يصلي عليك أحد إلا صليت عليه عشرا ولا يسلم عليك أحد إلا سلمت عليه عشرا رواه الإمام النسائي في سننه وحسنه الألباني সম্মানিত দর্শক মন্ডলী সম্মানিত শ্রোতা মন্ডলী হাদিসটির অর্থ হলো এই যে আবু তালহা রবি আল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহর রাসুল সাল্লাহ আলি একদা আনন্দময় চেহারা সহ আগমন করলেন তাই আমরা বললাম হে আল্লাহর রাসুল আমরা আপনার চেহারায় আনন্দের নিদর্শন উপলব্ধি করছি সুতরাং তিনি বললেন আমার কাছে এক্ষুনি একজন ফেরিস্তা এসেছিলেন এবং এই কথা বলে গেলেন হে মোহাম্মদ আপনার পালনকর্তা বলেছেন আপনি কি এতে সন্তুষ্ট নন যে আপনার জন্য যে ব্যক্তি একবার সালাত পাঠ করবে তথা অতিশয় সম্ভ্রম বা সম্মান প্রার্থনা করবে তার প্রতি আমি দশটি রহমত ও বরকত বা কল্যাণ অবতীর্ণ করব এবং যে ব্যক্তি আপনার প্রতি একবার সালাম পেশ করবে তার প্রতি আমি দশ বার শান্তি অবতীর্ণ করব এই হাদিসটি ইমাম নাসাই রহমতুল্লাহ আলাই তার সোনান গ্রন্থে উল্লেখ করেছেন হাদিস নম্বর দেখতে পারেন এক হাজার দুশো তিরাশি শেখ নাসির উদ্দিন আলবানি এই হাদিসটিকে হাসান বলেছেন সম্মানিত ভাইরা আমার সম্মানিতা বোনেরা আমার এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারছি যে আল্লাহর রাসুলের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করা এবং সালাম পেশ করা হচ্ছে আল্লাহর রহমত ও শান্তি নেওয়ার একটি উপাদান সুতরাং আমরা বেশি বেশি দরুদ পাঠ করব আল্লাহ রসুলের প্রতি সালামও পেশ করব তো তাই এই হাদিস দ্বারা যে সমস্ত উপদেশ পাচ্ছি তার মধ্যে একটি উপদেশ হলো এই যে আমরা আল্লাহ রাসুলের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করব। তবে দরুদ পাঠের যে নিয়মটি এসেছে সেটি আপনাদের সামনে বলে দিই যে নিয়মটি বোখারি সহি বোখারির মধ্যে এসেছে সহি মুসলিমের মধ্যে এসেছে সে নিয়মটি হলো এই এই শব্দে আমরা আল্লাহ রাসুলের প্রতি দরুদ পাঠ করব আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ও আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ও আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ও আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম এইভাবে আমরা দরুদ পাঠ করব কেন যে রসুল্লাহ সাল্লাম এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই হাদিসটি সহি বুখারির মধ্যে আপনি দেখতে পারেন আর সহি মুসলিমের মধ্যেও দেখতে পারেন বোখারি শরীফের মধ্যে বা সহি বোখারির মধ্যে হাদিসটি তিন হাজার তিনশো সত্তর নম্বর হাদিস দেখতে পারেন আর সহি মুসলিমের মধ্যে ছিষট্টি হাইফেন চারশো ছয় নম্বর হাদিস দেখতে পারেন আমি যে দরুদটি পাঠ করলাম এর ভাবার্থটা আমি আপনাদের সামনে ঠিকভাবে তুলে ধরতে চাইছি কেন যে বিভিন্ন জায়গায় এর তর্জমা এমন পন্থায় করা থাকে যেটা সঠিক নয় আপনাদের সামনে একটি সঠিক পন্থায় এই দুরুদের তরজামা বা অনুবাদ তুলে ধরছি আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ শেষ পর্যন্ত এর ভাবার্থ বা অর্থ হলো এই যে হে আল্লাহ আপনি মোহাম্মদকে ও তার পরিবার পরিবর্গকে এমন সম্মানিত করুন যেমন ভাবে ইব্রাহিম ও তার পরিবার বর্গকে সম্মানিত করেছেন নিশ্চয় আপনি প্রশংসিত ও মহি মান্বিত হে আল্লাহ আপনি মোহাম্মদকে ও তার পরিবার বর্গকে যে সম্মান বা মর্যাদা প্রদান করেছেন সে সম্মান বা মর্যাদা এমনভাবে বলবৎ বলবৎ রাখুন যেমনভাবে ইব্রাহিম ও তার পরিবার বর্গের সম্মান বা মর্যাদা বলবৎ রেখেছেন নিশ্চয় আপনি প্রশংসিত ও মহিমান্বিত তো এই হাদিসটি বোখারির মধ্যে দেখতে পারেন তিন হাজার তিনশো সত্তর যেমনকি আগে বললাম আর মুসলিম শরীফের মধ্যে দেখতে পারেন ছিষট্টি হাইফেন ব্র্যাকেটের মধ্যে চারশো ছয় আল্লাহ রসুলের প্রতি দরুদ পড়ার অর্থ হচ্ছে যে তার যেন আমরা সম্মান করি এর দ্বারা এই জন্য বিভিন্ন কিতাবে এসেছে যে রসুলের প্রতি সলাতের মানে কি সলাতুল্লাহ আল্লাহ রসুলের মানে হচ্ছে তাদিমুল্লাহ রসুল ওসানা ও হু আলে তো আল্লাহ রসুলের জন্য আমরা যেন সম্মান কামনা করছি এতে আল্লাহ রাসুল যে আমাদের মহতাজ তা নন কিন্তু আমরাই আল্লাহর রহমত গ্রহণ করার একটি উপাদান নিজে গ্রহণ করছি আর দরুদ সালাম পাঠ করার যে দলিলটি পবিত্র কোরআনে আছে সুরা আহজাবের ছাপ্পান্ন নম্বর সেই আয়াতটি হল এ ইন্নআল্লাহ ও মালা ইকাতাহু ইউসাল্লুন আলা নবী ইয়া ইউহাল্লাদিন আমানু সল্লু আলিহি ওয়াসাল্লিমু তসলিমা ভাবার্থের অনুবাদ নিশ্চয় আল্লাহ বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে অতিশয় সম্মান করেন এবং ফিরিস্তাগণও আল্লাহর নিকটে নাবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের অতিশয় সম্মান প্রার্থনা করেন সুতরাং হে ইমানদার মুসলিম জাতি তোমরাও নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের অতিশয় সম্মান করো ও তার প্রতি যথাযথভাবে সালাম পেশ করো সুরা আহজাব আয়াত নম্বর ছাপ্পান্ন আপনারা দেখতে পারেন এই আয়াতের সঙ্গে একটি হাদিসও সংযুক্ত করে দেওয়া ভালো মনে করছি যে হাদিসটি ইমাম নাসাই রহমতুল্লাহ আলাই উল্লেখ করেছেন হাদিস নম্বর হচ্ছে এক হাজার দুশো বিরাশি হাদিসটিকে আলবানী রহমতুল্লাহ আলাই সহি বলে ঘোষণা করেছেন যে হাদিসটিতে এসে যে ইন্নালিল্লাহ মালাইকাতান সাইয়াহিনা ফিলার ইউবাল্লেহুনি মিন উম্মাতি আসসালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে এমন কতগুলি এমন কতগুলি ভ্রমণকারী ফেরিস্তা মণ্ডলী নির্ধারিত রয়েছেন যারা আমার প্রতি আমার উন্মতির পক্ষ থেকে সালাম পৌঁছিয়ে দেন তাহলে আমি যখন সালাম পেশ করব আল্লাহ রাসুলকে আসসালামু আলাইকা ইয়া রাসুল আল্লাহ বলে বা আসসালাম আলাইকা ইয়া শফি আল্লাহ বা আসসালামু আলাইকা ইয়া রাসুল আল্লাহ কিংবা আসসালাম আলাইকা নবী রহমতুল্লাহ আলাই আসসালামু আলাইকা আসসালামু আলাইকা ইউহান নবী ও রহমতুল্লাহ অবারাকাত এই বলি যখন আমি সালাম পেশ করব তখন এই সালামটি ফেরিস্তাদের মাধ্যমে আল্লাহ রাসুলকে পৌঁছে দেওয়া হয় তার প্রমাণ হলো এই নাসাই গ্রন্থের এই হাদিসটি হাদিসটি আপনারা দেখতে পারেন এক হাজার দুশো বিরাশি নম্বর হাদিস তাহলে আমরা যদি বলি আসসালামু আলাইকা ইয়া রাসুল আল্লাহ বা আসসালামু আলাইকা ইয়া শফি আল্লাহ বা আসসালামু আলান নবী বা আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ তো এতে কোনো অসুবিধা নেই কেন যে আমরা মনে করব না যে আল্লাহর নাবি এখানে উপস্থিত হয়ে গেছেন আল্লাহর নাবি যেখানে থাকার সেখানেই সসম্মানে আছেন কিন্তু আমাদের সালাম ফেরিস্তার মাধ্যমে আল্লাহ রাসুলের কাছে পৌঁছে দেওয়া হয় যেমন আপনি মোবাইলে এখান থেকে সালাম পৌঁছে দিচ্ছেন ঢাকা আমেরিকা অস্ট্রেলিয়া এক মিনিটের মধ্যে চলে যাচ্ছে এক সেকেন্ডের মধ্যে চলে যাচ্ছে বা তারও তার চাইতেও কম সময়ে সালাম চলে যাচ্ছে তো আল্লাহ রাসুলকে যখন আপনি সালাম দিবেন আমাদের দেশ থেকে তখন সেই সালাম আল্লাহ রাসুলের কাছে পৌঁছে যাবে এখানে কোনো ব্যক্তির মাধ্যমে সালাম প্রেরণ করার কোনো প্রয়োজন নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত